জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন হুদাইবিয়ায় অবস্থানের সময় একদা সাহাবাগন পিপাসায় খুব কাতর হয়ে পড়লেন নবী সাল্লাহ সাল্লাম এর সামনে একটি পাত্রে অল্প পানি ছিল তিনি অজু করলেন তার নিকট পানি আছে ধারণা করে সকলে সেদিকে গেলেন নবী সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের কি হয়েছে তারা বললেন আপনার সামনের পাত্রে সামান্য পানি ছাড়া অজু ও পান করার মতো পানি আমাদের নিকট নাই নবী সাল্লাহ সাল্লাম ওই পাত্রে তার হাত রাখলেন তখনই তার হাত উপচে ঝর্ণা ধারার মতো পানি ছুটে বের হতে লাগল আমরা সকলেই পানি পান করলাম ও অজু করলাম সারিম একজন রাবি বলেন আমি জাবির রদিল্লাহ তাল্লাহকে জিজ্ঞেস করলাম আপনারা কতজন ছিলেন তিনি বললেন আমরা যদি এক লক্ষ হতাম তবুও আমাদের জন্য পানি যথেষ্ট হতো আমরা ছিলাম পনেরোশো